আধারের বুকে এলো আলোর মিছিল মরুর বুকে ঝর্ণা ধারা কোরআনের বাণী এলো আরস ছুঁয়ে কাফিরেরা হলো সব পাগল পারা আধারের বুকে এলো আলোর মিছিল মরুর বুকে ঝর্ণা ধারা কোরআনের বাণী এলো আরস ছুঁয়ে কাফিরেরা হলো সব পাগল পারা আধারের বুকে এলো আলোর মিছিল এলো এলো এলো ওই জান্নাতি ফুল আনন্দে ওঠে দুলে নদীর দুকুল এলো এলো এলো ওই জান্নাতি ফুল আনন্দে ওঠে দুলে নদীর দুকুল এলো এলো জান্নাতি ফুল আনন্দে ওঠে দুলে নদীর দুকুল কাপে ওই জালিমের ঢাল তলোয়ার বাতিলের পথ হলো দিশে হারা আধারের বুকে এলো আলোর মিছিল মরুর বুকে ঝর্ণাধারা কোরআনের বানিয়ে এলো আরো ছুঁয়ে কাফিরেরা হলো সব পাগল পারা আধারের বুকে এলো আলোর মিছিল নার কোলে এলো রাজা রাজা ঘরে ঘরে ঢাক ঢোল মাদল বাজা নার কোলে এলো রাজা রাজা ঘরে ঘরে ঢাক ঢোল মাদল বাজা নার কোলে এলো রাজা রাজা ঘরে ঘরে ঢাক ঢোল মাদুল বাজা সত্যের বাণীগুলো হলো প্রচার পৃথিবীর দিকে দিকে গতি হারা আধারের বুকে এলো আলোর মিছিল মরুর বুকে ঝর্ণা ধারা কোরআনের বাণী এলো আরো ছুঁয়ে কাফিরেরা হলো সব পাগল পারা আধারের বুকে এলো আলোর মিছিল মরুর বুকে ঝর্ণা ধারা কোরআনের বাণী এলো আরো শুয়ে কাফিরেরা হলো সব পাগল পারা আধারের বুকে এলো আলোর মিছিল মরুর বুকে ঝর্ণা ধারা কোরআনের বাণী এলো আরো শুয়ে কাফিরেরা হলো সব পাগল পারা আধারের বুকে এলো আলোর মিছিল